আলহামদুলিল্লাহ সম্মানিত মুরব্বিয়ানে কারাম অত্র এলাকার এবং বিভিন্ন দিক থেকে আগত আমার সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকে বৃহস্পতিবার সলাতুল মাগরীবের পরে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে এত্তেবাউসুন্না বা সুন্না অনুসরণের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা করার এবং শোনার আল্লাপাক আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমাদের আজকের মেহমান আপনারা সকলে জানেন শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি আসতেছেন তিনি কাছাকাছি চলে আসছেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সামনে চলে আসবেন রাস্তা একটু জ্যাম আছে জ্যামের জন্য দেরি হচ্ছে তো মেহমান আসার আগে আমি কিছু কথাবার্তা বলবো এরপরে মেহমান আসলে ইনশাল্লাহ মেহমান এত্তাবাউল সুন্নার উপরে আলোচনা করবেন ইনশাল্লাহ এবং আপনাদের যে প্রশ্নগুলো জমা দিয়েছেন এবং এখনও যে কোনো ভাই বোন ইচ্ছা করলে প্রশ্ন জমা দিতে পারবেন লিখিতভাবে আমাদের কাছে দিতে পারেন আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে প্রথমে আমরা আসি আজকের এই মাহফিল কেন এই মাহফিলের প্রয়োজনীয়তা কি নবী সাল্লাল্লাহু আলহ্লামের যেই প্রতিষ্ঠানে শিক্ষা দিতেন নবী সাল্লাহ ইসলাম যেই প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন সাহাবাই কারাম রদওয়ানুল্লাহ তালা আলহিমাজমাইন যে ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন সেই ইউনিভার্সিটিটার নাম কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই জানে সেই ইউনিভার্সিটির নাম হলো মসজিদে নবী সাল্লু আলহ্লাম ওয়াসাল্লাম নবী সাল্লাহ ইসলামের মসজিদ নবী সাল্লাহ ইসলাম সেই মসজিদে বসে দিন শিক্ষা দিতেন আর সাহাবাই কারাম রদওয়ানুল্লাহ তাল আলহিম আজমাইন তারা সেই মসজিদে নবী থেকে নবী সাল্লাহ ইসলামের সরাসরি স্টুডেন্ট হয়ে শিক্ষা গ্রহণ করতেন এবং এমন স্টুডেন্ট সেখানে তৈরি হয়েছেন যারা হাজার হাজার হাদিস আমাদের কাছে বর্ণনা করে পৌঁছিয়ে দিয়েছেন সুহান এমন স্টুডেন্ট সেখানে তৈরি হয়েছেন যারা কোরআনে কারিম সংরক্ষণের ব্যাপারে কোরআনে করিম হিপস করার ব্যাপারে কোরআনে করিম লিখে রাখার ব্যাপারে কোরআনে করিমের তাপসির করার ব্যাপারে আমাদেরকে তাফসির বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে ওই সকল ছাত্ররা বিশাল অবদান রেখেছিলেন সুহান আল্লাহ ওই ইউনিভার্সিটির ছাত্ররাই সারা পৃথিবীর আনাছে কানাছে সারা দুনিয়াতে আল্লাহর দিনের তাওহিদের এবং সুন্নার দাওয়াত তারা সারা পৃথিবীতে পৌঁছিয়ে দিয়েছিলেন সুহান আল্লাহ সেই ইউনিভার্সিটির ছাত্ররা সারা পৃথিবীর অর্ধেক পর্যন্ত অর্ধ পৃথিবী পর্যন্ত যারা কোরআন এবং সুন্নার আলোকে শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন সুহান সে উমর রাজি আল্লাহ আনহুর খেলাপতকালে অর্ধেক পৃথিবী এই খেলাপথের অধীনে ছিল সেই অর্ধেক পৃথিবী এই সাহাবাই কেরাম রাজওয়ানুল্লাহ তালা আলহিমাজমাইন পরিচালনা করতেন তাহলে এই যে খেলাফত পরিচালনা দাওয়াত তাবলিক তৌহিদ রসালত এই যে যত কর্মকাণ্ড সাহাবাইকেরাম করলেন এই শিক্ষাগুলো কোথায় পেয়েছেন মসজিদে নবী সাল্লাম মসজিদ সেই মসজিদের এক কাঠা জমির দাম কত আমাদের দেশে মসজিদের জাগা দিলে এখন বর্তমানে জাগার হিসাব করে বলে যে আমি এত কোটি টাকার মসজিদের জায়গা দিছি তাহলে ঢাকাতে এক কাঠা জমির দাম কত আমাদের এই এলাকায় কত আপনারা কত বেচা কিনা করেন পঞ্চাশ লাখ ষাট লাখ তো এখন পঞ্চাশ লাখ ষাট লাখ এখানে তাহলে মসজিদে নবী এই নদ্দা সরকার বাড়ি জামি মসজিদে যদি আপনি মাগরীবের সলাদ জামাতে আদায় করেন এক রাখাতে কয় রাখাতের স্বভাব হবে জি এখানে এখানে এখানে জামাতে আদায় করলে সাতাশ গুণ পঁচিশ গুণ বা সাতাশ গুণ বেশি স্বভাব হবে আর মসজিদের নববীতে আদায় করলে এক হাজার গুণ এক হাজার গুণ মানে স্বাভাবিক এক হাজার না মানে সাল্লাম বলছেন যে মসজিদুন সলাতুন ফি মসজিদি হাজা আলফে সলাতিন মিম্মা সাওয়াহু ইল্লাল মসজিদ আল হারাম বলেন আমার এই মসজিদে সলাত পৃথিবীর অন্যান্য সকল মসজিদের চেয়ে হাজার গুণ বেশি উত্তম সুহান ইল্লাল মসজিদ আল হারাম শুধুমাত্র একটা মসজিদ ব্যতীত সেটা হলো মসজিদে হারাম তাহলে এখানে সাতাশ গুণ হইলে সাতাশ পূরণ এক হাজার মানে এই মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি তাহলে সেটা সাতাশ হাজার এখানে সাতাশ হলে সাতাশ হাজার কিন্তু এক হাজার না তাহলে সেই মসজিদের এক কাঠা জমির দাম কত মানে যেটা মূল্য দিয়ে পরিশোধ করা যাবে না এখন সেই মসজিদের জায়গা যারা দিয়েছিলেন সেই মসজিদের জায়গা দিয়েছিলেন কারা আলহামদুলিল্লাহ দুইটা এতিম ছেলে দুই ভাই তারা সেই মসজিদে নবীর জায়গা দিয়েছিলেন তাদের বংশধর কি এখন পৃথিবীতে নাই তো তাদের বংশধররা কি সেই মসজিদে নবী পরিচালনা করেন মসজিদে নবী পরিচালনা করেন কারা যারা পরিচালনা করেন তাদের বাড়ি মদিনা না তাদের বাড়ি রিয়াদের পাশে তাদের বাড়ি রিয়াদ এলাকায় সেখান থেকে এই যে এখন যিনি খাদেমুল হারামাইন আর শারিফাইন তার বাড়ি এখানে না মদিনা না মক্কাও না তাদের বাড়ি হলো রিয়াদ সেখানের লোক এসে মসজিদে নবীর খাদেম হয়েছেন তাও তিনি সভাপতি হন নাই মসজিদে নবীর সভাপতিও না সেক্রেটারিও না মসজিদে নবীর কি হয়েছেন খাদেম খাদেমুল হারামাইন আর শারিফাইন আল্লাহ আকবর তাহলে সেই মসজিদ যেখান থেকে আমরা এই মসজিদের যে সলাত আদায় করি এই সলাতে শিক্ষা পেয়েছি কোন মসজিদ থেকে ওই মসজিদ থেকে ওই মসজিদে নবী সাল্লাম থেকে সেই মসজিদে নববীর ছিল একটা ইউনিভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আস্তে আস্তে কালক্রমে পর্যায়ক্রমে আমরা মসজিদকে শুধুমাত্র পাঁচবার আজান পাঁচবার একামত পাঁচবার জামাত বাকি সময় তালাবদ্ধ এই সিস্টেমে আমরা মসজিদকে পরিণত করে ফেলেছি আমাদের মসজিদগুলো হলো শুধু পাঁচবার আজান হয় পাঁচবার একামত হয় পাঁচবার জামাত হয় পাঁচ ওয়াক্ত সলাত সলাতের বাকি সময় তালা মারা থাকে কিন্তু নবী সাল্লামের মসজিদ কখনো তালা বন্ধ করা হতো না চব্বিশ ঘন্টায় মসজিদে নবী খোলা থাকতো মসজিদে নবী ছিল একটা ইউনিভার্সিটি মসজিদে নবী ছিল একটা হাসপাতাল আহত রুগীদের সেখানে চিকিৎসার ব্যবস্থা থাকত মসজিদে নবীতে কোনো অসুস্থ রুগী আসলে তার সেবা শুশ্রূষা সেখানে করা হতো মসজিদে নবীতে যত সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহ তালিম বিয়ে শাদী হইতো সব কোথায় হতো মসজিদে নবীতে মসজিদে নবী একটি কমিউনিটি সেন্টার সেখানে বিবাহ সাদী সামাজিক যে সকল অনুষ্ঠান সেগুলো মসজিদে নবীতেই হতো তাহলে সেই মসজিদে নবী ছিল মুমিনদের সকলের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু আলহামদুলিল্লাহ সেই মসজিদে নবীর আদলে আমরা এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদকেও একটি মার্কাজুদ দাওয়া দাওয়া সেন্টার দাওয়াতের কেন্দ্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করেছি আলহামদুলিল্লাহ আমরা এখানে দীর্ঘ নয় বছর ধরে কোরআনে কারিমের তাপসির করেছি প্রতি শুক্রবার এই তাপসিরের উদ্দেশ্য হল ওহির দাওয়াত ওহির তাবলিক কোরআনে কারিমটা সহজভাবে বাংলাভাষী মানুষদের কাছে পৌঁছিয়ে দেওয়া কারণ কোরআনে কারিম নাজিল হয়েছে আরবি ভাষায় আমরা সবাই আরবি ভাষায় কোরআনে কারিম পড়ে বুঝি না আবার যদি অনুবাদও পড়ি অনুবাদ পড়ে সরাসরি কোরআনে কারিমকে বোঝা যাবে না বুঝতে হলে সাহাবাই কেরামের তাবেইন তাবে তাবেন ব্যাখ্যা লাগবে কোরআনকে নিজের আদলে বোঝা যাবে না এটা ভালো করে মনে রাখতে হবে যে কোরআনে কারিমকে আমি অনুবাদ পড়লাম আর ব্যাখ্যা পড়লাম আর নিজে নিজে কোরআন বুঝে গেলাম এরকম কোরআনে কারিম বুঝা যাবে না কোরআনে কারিম বুঝতে হবে সাহাবাই কারাম রাজওয়ান তারা যেই ব্যাখ্যা দিয়েছেন তাবেইনে কারাম যে ব্যাখ্যা দিয়েছেন তাবে তাবেইনে কারাম যে ব্যাখ্যা দিয়েছেন সেই আদলে সেইভাবেই কোরআনে কারিমকে বুঝতে হবে এই সেইভাবে বুঝার জন্যই কোরআনে কারিমের তাপসির তাপসিরের দরকার হলো সেইভাবে বুঝার জন্য কারণ সবার পক্ষে সাহাবাইকরামের তাপসির যে এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের তাপসিরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা কি ব্যাখ্যা দিলেন আবদুল্লাহ ইবনে মাসৌদ রাদি আল্লাহ তালানহুমা কি ব্যাখ্যা দিলেন আয়সা রাদি আল্লাহ তালানহা কি ব্যাখ্যা দিলেন আবু হরারা রাদি আল্লাহ তালু কি ব্যাখ্যা দিলেন এই ব্যাখ্যাগুলা জানার জন্যই আমরা কোরআন একাডেমির সুদীর্ঘ নয় বছর এই মসজিদে আলহামদুলিল্লাহ তাফসির করেছি এই তাফসিরের মাধ্যমে আমরা এই মসজিদকে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদকে একটা দাওয়া সেন্টারে আমরা রূপান্তরিত করেছি আলহামদুলিল্লাহ এবং এই দাওয়া সেন্টারের তাপসির দাওয়া সেন্টারের খুববা আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ এখন পৃথিবীর প্রত্যেকটা দেশে বাংলা ভাষাভাষী ভাই বোনেরা নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ চিনে আলহামদুলিল্লাহ এখন এটা শুধু বাংলাদেশের মসজিদ না এটা আন্তর্জাতিক মসজিদ এখন এই যে গতকাল রাত্রেও আমার কাছে জার্মানি থেকে একটা পরিবার একজন ভাই ফোন করেছেন যে তারা আমাদের নিয়মিত আমাদের জুমার খোদবা তাপসির তারা শুনেন সেখানে বললেন যে আমাদের এখানে এই সেন্টারে কয়েকশো মুসলিম আমরা এখানে বসবাস করি এখানে আমরা সবাই মিলে যতগুলো আপনার তাপসির আসে খোদবা আসে আমরা এগুলো নিয়মিত শুনি আলহামদুলিল্লাহ ওনারা জানতে চাইছেন যে বর্তমানে আপডেট পাচ্ছেন না যে কিছু খোদবা কিছু তাপসির পাচ্ছেন না কেন পাচ্ছেন না এটা জানার জন্য ওনারা ফোন দিয়েছিলেন এইভাবে আমেরিকাতে কানাডাতে ব্রিটেনে ইউরোপের প্রত্যেকটি দেশে ইতালিতে হাজার হাজার আমাদের শ্রোতা আছে আলহামদুলিল্লাহ তাফসিরের আমাদের খোদবার তা আমি যে কথাটি বলতেছিলাম সেটি হলো বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ আমরা চাইব যে প্রত্যেকটি মসজিদ এক একটি মার্কাজ দাওয়া হবে এক একটা দাওয়া সেন্টার হবে ওই মসজিদ থেকে কোরআন এবং সুন্নার দাওয়াত পৃথিবীর সকল মানুষের কাছে সকল মুসলিমের কাছে সকল অমুসলিমের কাছে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই লক্ষ্যে আমরা কোরআনে কারিমের তাফসির এবং জুমার খদ্বাগুলোকে আমরা গবেষণামূলক এক একটা বিষয়ভিত্তিক সেই বিষয়ে কোরআন কি বলে সুন্না কি বলে আলহামদুলিল্লাহ আমাদের এই দাওয়া সেন্টারের বড় বৈশিষ্ট্য হলো আমরা কোরআনে কারিম এবং সুন্নার বাহিরে কোনো কোনো মানে যেটার কোনো রেফারেন্স নাই এরকম রেফারেন্সবিহীন কোনো কথাবার্তা আমরা আলোচনা করি না আমাদের প্রত্যেকটি কথা হয় কোরআন একাডেমের আয়াত অথবা নবী সাল্লা ইসলামের সুন্না এই ভিত্তিতে আমরা কথা বলার চেষ্টা করি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখা দরকার বর্তমানে সারা পৃথিবীতে আমরা যে ইসলাম যেই আল্লাহর দিন পালন করি এই আল্লাহর দিন পালন করতে গিয়ে আমরা অনেকগুলো শিরেক অনেকগুলো বেদাত যেগুলো ধর্মের লেবাসে ইসলামের লেবাসে আমাদের সমাজে প্রবেশ ঘটে গেছে যেগুলোকে আমরা কিন্তু নিয়ত সহি আমাদের নিয়তে গন্ডগোল নাই আমাদের সবারই নিয়ত হলো আমরা সুন্নত অনুসরণ করব। এরকম একজন মুসলিমও পৃথিবীতে বা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যিনি সুন্নত অনুসরণ করবেন না এই নিয়তে তিনি মাজার পূজা করেন যিনি কবরে সাজদা করতেছেন তিনিও কিন্তু সুন্নতের নিয়তেই সাজদা করতেছেন তিনি কিন্তু সেরেকের নিয়তে সাজদা করছেন না যিনি বেদাত করতেছেন বিভিন্ন রকমের ওই বেদাতটা তিনি সুন্নতের নিয়তে করতেছেন তিনি মনে মনে বিশ্বাস করতেছেন যে এটা সুন্না এটা মনে করে করতেছেন কিন্তু আসলে জিনিসটা সুন্না না জিনিসটা বেদাত এটার কারণ হলো যে সুন্না বোঝার জন্য যেই যেই উপাদানগুলো দরকার সেই উপাদানগুলোর আমাদের মধ্যে কিছু অভাব আছে এজন্য আমরা সঠিকভাবে সুন্না না বোঝা সুন্না আগে বোঝা তারপরে এত্তেবা করা এখন সুন্না যদি সঠিকভাবে না বুঝি তখন তো আমরা ইসলামের লাভ আছে যে কোনো কিছু দেখলেই আমরা মনে করি যে এটা ভালো জিনিস আরেকটা হলো আমাদের কাছে কিছু লেবাস আছে দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি এগুলো একটা লেবাস এই লেবাসের সাথে আমরা সবাই খুব সুপরিচিত এরকম লেবাসওয়ালা লোকেরা যদি কিছু বলে আমরা কিন্তু সেটা সহজেই গ্রহণ করি আর আমরা যাচাই বাছাই করার প্রয়োজন মনে করি না যে উনি এত বড় দাড়িওয়ালা হুজুর ওনার দাড়ি এক হাত লম্বা এত বড় দাড়িওয়ালা হুজুর কি মিথ্যা বলতে পারে বা এত বড় পাগড়িওয়ালা হুজুর তিনি কি মিথ্যা কথা বলতে পারেন অথবা এত বড় জুব্বাওয়ালা হুজুর উনি কি মিথ্যা কথা বলতে পারেন অথবা এত বিশাল ডিগ্রিওয়ালা হুজুর সাহাবাইকেরাম রদওয়ানুল্লাহ তাল আলহিম আজমাইনের কোনো ডিগ্রি ছিল না ওই যে হাদিসগুলো পড়লে দেখবেন বোখারি পড়েন মুসলিম পড়েন তিরমিজি পড়েন নাসাই পড়েন সবগুলাতে আন আবি হোরাই রাতারাদি আল্লাহ তালা তালাহ একজন সাহাবির নাম হলো কি আবু হরাইরা হজরত আল্লামা মুফতি সুফি তারপরে তাস্কেরাতুল আউলিয়া বুজুর্গানে দিন তারপরে এরকম কিছু নাই আবু হরাইরা খালি আবু হরাইরা দেখবে আর কিছু নাই তারপরে দেখেন এই আয়সা আন আয়েশা তারা দিয়ে আল্লাহ খালি আয়সা তারপরে আন ইবনে মাসুদ রাদি আল্লাহ ইবনে আব্বাস অথচ বর্তমান দুনিয়াতে আমরা যত আলেম আছি সব আলেমের এলেম যদি এক পাল্লায় রাখেন আর আবু হরাই বা আয়সারা এদের এলেম এক পাল্লা রাখেন আমাদের এলেম তো এলেমের মধ্যে ঘনার মধ্যেই পড়বে না অথচ ওই সকল সাহাবাই কেরাম রদওয়ানুল্লাহ তালাহিমাজমাইন তাদের নামের আগে পিছে বিশাল বিশাল লকব নাই কিন্তু আমাদের আর নামের আগে পিছিয়ে বিশাল বিশাল উপাধি থাকে তো এত বড় উপাধিওয়ালা হুজুর উনি কি মিথ্যা কথা বলতে পারেন এই যে আমরা সরল মনে এগুলা বিশ্বাস করে ফেলি এই বিশ্বাসটাই আমাদেরকে সন্না রাত্তেবার ক্ষেত্রে আমাদের সমস্যা তৈরি করে দেখা যায় আমরা যাচাই বাছাই করি না জানার চেষ্টাও করি না মনে করি যে উনি কি ভুল বলতেছেন নাকি এত বড় হুজুর এইটাই সন্না রাত্তেবার ক্ষেত্রে আমাদের সমস্যা আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে একটি ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ রসুল সাল্লাম যেই ভবিষ্যৎবাণীটি করেছেন এটা মসজিদে নবীতে দেখবেন যে সুন্দর করে লেখা আছে যারা হজে গেছেন তারা দেখেছেন ইনশাল্লাহ যারা যাবেন তারা দেখে আসবেন নবী সাল্লা ইসলামের কবরের দিকে যাওয়ার সময় যেখান দিয়ে ইয়াটা রাউদাতুম্মির রিয়াদিল জান্নাহ সেখানে গেটের মধ্যে সুন্দর করে স্বর্ণের স্বর্ণাক্ষরে খচিত মানে স্বর্ণের কালার দিয়ে সুন্দর করে লেখা আছে এই হাদিসটা ইন্নাল ইমান ইলাল মাদিনা কামাতা তারিজুল হাইয়াত ইলা জোহরিহা নবী সাল্লাম বলছেন যে এই মদিনা থেকে ইমান সারা পৃথিবীতে বিস্তৃতি লাভ করেছে আবার এমন একটি সময় আসবে যখন সারা পৃথিবী থেকে ইমান আবার হাত গুটিয়ে মদিনার দিকে চলে আসবে যেমনিভাবে গর্ত থেকে সাপ বের হয়ে চতুর্দিকে ঘুরে গাড়ে আবার গর্তের মধ্যে ফিরে আসে ঠিক ইমান সারা পৃথিবী ঘুরে আবার গর্তে চলে আসবে তাহলে পৃথিবীর কোথাও যদি ইমান না থাকে মদিনা ইমান থাকবে সোহান এটা নবী সাল্লামের ভবিষ্যৎবাণী সারা পৃথিবীর কোথাও যদি সুন্না না থাকে মদিনা ইনশাল্লাহ সুন্না থাকবে সারা পৃথিবীর কোথাও যদি তাওহিদ না থাকে মদিনা মোনাব্বারাতে তাওহিদ থাকবে সুহান আল্লাহ তাহলে বর্তমানে যদি আমরা লক্ষ্য করি সারা পৃথিবীতে আমরা যত ওলামাই কেরাম আছি মদিনার মতো ওলামাই কেরাম পৃথিবীর আর কোথাও নাই এটা নবী সাল্লা সাল্লামের দোয়া নবী সাল্লাহ সাল্লামের বরকতে মদিনা মোনাব্বারাকে আল্লাপাক কেয়ামত পর্যন্ত ইমানের মার্কাজ ইমানের কেন্দ্র হিসাবে আল্লাপাক এটাকে রাখবেন ইনশাআল্লাহ এবং দাজ্জাল এই মদিনাতেও প্রবেশ করবে না মক্কাতে যেমন দাজ্জাল প্রবেশ করবে না মদিনায়ও প্রবেশ করবে না মদিনার অলিতে গলিতে রাস্তায় আল্লাপাক ফেরস্তা দিয়ে পাহারাদার নিযুক্ত রেখেছেন সুহান এই জন্য দেখবো আমরা মসজিদে নবী আইজও একটা ইউনিভার্সিটি মসজিদে নবীতে যারা গেছেন হজের সময় দেখছেন যে সকালেও দ্বার চলে দুপুরেও চলে বিকালেও চলে রাত্রেও চলে সেখানে বিভিন্ন তাফসির চলতেছে হাদিস চলতেছে মাসালা মাসাইল চলতেছে সারাদিন মানে মসজিদ নবমীটাই একটা ইউনিভার্সিটি একটা মাদ্রাসা একটা প্রতিষ্ঠান কেউ যদি মদিনাতে গিয়ে কোথাও লেখাপড়া না করে শুধু মসজিদ নবমীতে বসে থাকে যদি এক বছর আপনি মসজিদ নবমীতেই শুধু বসে থাকেন তা আপনি অনেক বড় আলেম হয়ে যাবেন সোহান কারণ সেখানে রাত দিন আপনার তাফসির হাদিস ফেক এগুলা দার্স এগুলার পড়াশোনা চলতেই আছে আপনি সেখানে বসে বসে পড়াশোনা করলেই অনেক বড় আলেম হওয়া যায় অর্থাৎ মদিনার মসজিদে নবীটা এখনো এলেমের কেন্দ্র এলেমের মার্কাজ আর Medina Islamic University Medina Munawwara এই মদিনা মনব্বরার থেকেই মূলত বর্তমান সারা পৃথিবীতে ইমান আকিদা আমল সহি করার যেই আন্দোলন ইমান আকিদা সহি করার যেই ফর্মুলা এই ফর্মুলার কেন্দ্র হল মদিনার Al Jamia Al Islamia bil Madina Al Munawwara Islamic University Medina এই জন্য যে সকল ওলামা ইকরাম মদিনা মোনাব্বারাতে পড়াশোনা করেছেন যে সকল ওলামা ইকরাম মদিনা মোনাব্বারাতে ওই সকল বড় বড় ওলামা ইকরামদের সোহবতে দীর্ঘ সময় কাটিয়েছেন তাদের মুখ থেকে সরাসরি দিনের কিছু শোনার মধ্যে অনেক বরকত আছে সোহান আমরা যারা বাংলাদেশে পড়াশোনা করেছি আমরা সেই মদিনার আলেমদের পড়াশোনাকে মদিনার আলেমদের এলেমকে আমরা বিভিন্ন মিডিয়া হয়ে তাদের থেকে গ্রহণ করতেছি আমরা বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে তারপরে বিভিন্ন মাধ্যমে তাদের কিতাবের মাধ্যমে লেখনির মাধ্যমে আমরা সেই এলেম নিতেছি কিন্তু যারা সরাসরি তাদের জবান থেকে তাদের সোহবতে থেকে এলেম নিয়েছেন তাদের থেকে আমাদের মাঝে মাঝে কিছু এলেম নেওয়া দরকার এই এলেমের মধ্যে আল্লাপাক বরকত দিবেন সোহান এই জন্যই আমরা এই আজকের এই মাহফিল কথা বুঝতে পারছেন যে যারা মদিনা থেকে পড়াশোনা করে এসেছেন মসজিদে নবীতে যারা চোদ্দ পনেরো বছর ধরে পড়াশোনা করেছেন মদিনা ইউনিভার্সিটিতে ওই সকল বড় বড় আলেমদের যাদের এলেমের দিকে তাকাইলে মাথার টুপি পড়ে যায় বুঝতে পারছেন এখনো আল্লাহ একবার এমন এমন আলেম আছে আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পড়ি বড় বড় আলেমদের জীবনী তাদের এলেম এরকম ছিল এরকম ছিল যে ইমাম বোখারি রাহেমাহুল্লাহ কত লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন মুখস্থ পারতেন কত লক্ষ এক লক্ষ হাদিস মুখস্থ পারতেন ইমাম বোখারি রাহেমাহুল্লাহ তো আমরা এরকম শুধু কিতাবে শুনি কিন্তু কোনোদিন দেখি না ওই ধরনের আলেম দেখতে হলে বর্তমানে মদিনা গেলে পাবেন সোহান মানে আলেম কাকে বলে যে এক এক আলেম আল্লাহ একবার হাজার হাজার হাদিসের হাফেজ খালি হাদিসের হাফেজ না একবারে সনদ সহ এই হাদিসটা কার থেকে বর্ণিত এই সনদ সহ নাম সহ হাদিস মুখস্থ আল্লাহ আকবর এটা আরবদের একটা আলাদা বৈশিষ্ট্য এটা মনে হয় আল্লাহ সুবান আরবদেরকে বিশেষভাবে দিয়েছেন নবীর বরকতে আরবেরা এখনো আপনি যদি একজন আরবকে জিজ্ঞাসা করেন যে ভাই তোমার নাম কি এই লোকে তার নামের আগে পঞ্চাশ জন পর্যন্ত বলতে পারবে মানে তার বাবার নাম কি দাদার নাম কি তার বাবার নাম কি তার দাদার নাম কি এইভাবে পঞ্চাশ জন পূর্বপুরুষও তারা বলতে পারবে একটা নাম তা আমি আপনি দাদার পরে কি নাম অনেকে দাদার নামও পারে না বাবের নামও বর্তমানে অনেকে পারে না এরকমও আছে দাদার নাম তো পরে বাবার নামও পারে না তা আমরা দু তিন জনের বেশি আর বলতে পারবো না কিন্তু আরবেরা পঞ্চাশ জনও বলতে পারে তাদের স্মৃতিশক্তিটা আল্লাপাক আলাদা ধরনের দিয়েছেন এটা মানে বিস্ময়কর তাদেরকে আল্লাপাক যেভাবে কোরআন মুখস্থ করা হাদিস মুখস্থ করা তারপরে কিতাব মুখস্থ করা এমন আলেম আছে যারা কিতাবের আগা গোড়া মুখস্থ মানে এরকম আলেম আমরা এই দেশে নজরে পড়বে না যদি মদিনা আপনি না যান আর ওলামাই কেরামদেরকে না দেখেন তো এই জন্য আমাদের দেশের আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট অনেক ভাই সেই মদিনা মনোবরাতে গিয়ে সেই বারো বছর চোদ্দ বছর পনেরো বছর কাটিয়ে এসেছেন তারা সে সকল আলেমদের সোহবতে দীর্ঘদিন ছিলেন সে সকল ওলামাই কেরাম কিভাবে আল্লাহর দিনকে দেখেন কিভাবে দিনের ব্যাখ্যা করেন তাদের ধারসে যারা বসেছেন তাদের থেকে আমাদেরকে মাঝে মাঝে কিছু এলেম নিতে হবে এবং সেটা হক এলেম মদিনার যে এলেম একেবারে সহি নির্বেজাল এলেম কারণ সেখানে কোনো ধরনের শিরিক কোনো ধরনের বেদাত মদিনাতে ঢুকে নেই এজন্য আলহামদুলিল্লাহ আমাদের যে শায়েখ আসবেন শায়েখ সাইফুল্লাহ আল মাদানী হাফেজাউল্লাহ তিনি মদিনা মোনাব্বারাতে ফেকের উপরে এই পনেরো বছর ধরে পড়াশোনা করেছেন ফেক আজকে আমাদের দেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো ফেক যে ফেক নিয়েই বিশাল গন্ডগোল যে কেউ বলতেছেন যে একটা ফেক অনুসরণ করতে হবে অন্ধভাবে আবার কেউ বলতেছেন যে না একটা ফেক অনুসরণ করা যাবে না মানে বিভিন্ন ধরনের কথাবার্তা আলাপ আলোচনা চলে তো ফেকের ব্যাপারে মদিনার ওলামাই কেরাম কি দেখেন কিভাবে দেখেন ফেকতে তারা সেখানে ফেকের স্টুডেন্টদেরকে সে সকল মুফতিরা কিভাবে শিখান আমরা শাহের কাছ থেকে আমরা সেই বিষয়টা শুনবো এই জন্য আমরা শায়েখকে দাওয়াত দিয়েছি ফেকের উপরেই শায়েখ ইনশাল্লাহ আমাদেরকে আলোচনা করবেন এবং মাসালা মাসাইলের বিষয়ে ফেকের বিষয়গুলোই তিনি ইনশাল্লাহ আমাদের সামনে আলোচনা করবেন তা আমি যে কথাটি বলতেছিলাম মসজিদে নববী মসজিদে নবীর যে কর্মকাণ্ড সেই মসজিদে নবীর কর্মকাণ্ডের আদলেই পৃথিবীর সকল মসজিদের কর্মকাণ্ড পরিচালিত হবে এটাই হলো নবিসামের সুন্না ইনশাল্লাহ আমরা আশা করব আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ এক একটা মসজিদে নবী হবে সোহান প্রত্যেকটি মসজিদে দাওয়ার কাজ হবে কোরআনে কারিমের তাফসির হবে হাদিসের দার্স হবে তারপরে সহি এলেম কোরআন সুন্না ভিত্তিক এলেম কোরআন সুন্না ভিত্তিক দাওয়া এই কাজগুলো যদি আমরা বেশি বেশি করি তাহলে আমাদের এই দেশ থেকে বাংলাদেশ থেকেও শেরিক বেদাত কুফর এগুলা উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটা হলো আমরা এই যে তাপসির করি দাওয়ার কাজ করি এগুলার আবার কিছু বৈশিষ্ট্য আছে আমরা সবসময় কথাগুলো বলে আসি যে আমাদের এই তাপসিরুল কোরআন এই দাওয়ার কতগুলো মৌলিক নীতিমালা আমরা মেনে চলি একটি মৌলিক নীতিমালা হলো আমরা কারো বিরুদ্ধে এখানে আলোচনা করি না কোন মত কোন ফত কোন মাঝহাব কোনো তরিকা আমরা কারো বিরুদ্ধে আমরা আমাদের এই দাওয়াতের ক্ষেত্রে আলোচনা করি না আমরা শুধু এখানে কোরআন কি বলে আল্লাপাক কি বলছেন আল্লাহ রসুলাম কি বলছেন বাস আপনি এটা বুঝলেই তো আপনি নিজেই বের করতে পারবেন যে কোনটা হক কোনটা বাতিল কোনটা সহি আমি তো নাম ধরে ধরে বলে দিতে হবে না যে ওইটা সহি এটা বাতিল ওইটাই আপনি যদি মূলনীতি জানেন তো ওই মূলনীতিতে তো আপনি বের করতে পারবেন দ্বিতীয় বিষয় হলো আমরা এখানে কোনো রাজনৈতিক বিষয়ে আমরা কোনো আলোচনা করি না প্রথম থেকে সুদীর্ঘ নয় বছর ধরেই আমরা এখানে কোনো দলের পক্ষে বা কোনো দলের বিপক্ষে মানে রাজনৈতিক কোনো আলোচনায় আমাদের এই দাওয়াতের ভিতরে আসে না এবং মাঝে মধ্যে অনেকে আমাদেরকে এরকম প্রশ্ন আসতো এইসব বিষয়ে আমরা এসব বিষয়ে কোনো উত্তরও দিই নেই বলে দিছি যে আমাদের এই তাপসিরের এই দাওয়াতের বড় বৈশিষ্ট্য হলো আমরা রাজনৈতিক কোনো বিষয় এর মধ্যে নিয়ে আসব না আমাদের মূল কাজ হলো যে কোরআনটাকে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া সুন্নাটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া এটাই আমাদের কাজ এজন্য আমরা আলহামদুলিল্লাহ এবং প্রশাসনের সবাইকে আমরা দাওয়াত দিছি যে আপনারা আসেন এসে আপনারা দেখেন যে আমাদের দাওয়াতে আমাদের তাফসিরে রাজনৈতিক কোনো বিষয় আলোচনা হয় কিনা আমরা পরিষ্কার সবার সামনেই আমরা আলোচনা করি এবং আমাদের এখানে প্রশাসনের আলহামদুলিল্লাহ অনেক বাইরা আসছেন দেখে গেছেন আমরা এইসব রাজনৈতিক কোনো বিষয় রাজনৈতিক বিষয়ে মানে কারো কোনো পক্ষে বিপক্ষে আমরা কোনো বিষয় আমাদের এই দাওয়াতের মধ্যে আনি না এটা আমাদের এই তাফসিরের দাওয়াতের একটি বড় বৈশিষ্ট্য আমরা এখানে যত মুসলিম ভাই বোন আমরা এই তাপসির শুনি এখানে সব দলের সব সব মতের মানুষ আছেন এক একজন এক এক দল করেন এক এক মত এক এক মাঝাব এক এক তরিকা এক এক পদ্ধতিতে আছেন কিন্তু আমরা এখানে আমাদের পরিচয় হলো আমরা সবাই মুসলিম আমরা সবাই তাওহিদবাদী আমরা সবাই সুন্না অনুসরণ করি বাস আমরা কোনো একতলাপি বিষয়ে যাব না একতলাপি বিষয়ে গেলেই সেটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এরপরে আমরা আলহামদুলিল্লাহ এই তাপসিরে এই দাওয়াতের মাধ্যমে আমরা মুসলিম উম্মার বিভক্তি কাটিয়ে মুসলিম উম্মার ঐক্যের ঐক্যের জন্য আমরা কাজ করে থাকি এটাও আমাদের তাপসের দাওয়াতের একটি বড় বৈশিষ্ট্য মানে যত বিভক্তি কমিয়ে ঐক্য যত প্রতিষ্ঠা করা যায় মানে আমাদের এই দাওয়াতের মাধ্যমে আমরা বিভক্তি তৈরি করি না বরং বিভক্তি কাটিয়ে ঐক্য তৈরি করার আমরা চেষ্টা করি আপনার মুসলিম ওম্মা আজকে বিভিন্ন ভাগে বিভক্ত কেউ এই মাঝহের অনুসারী কেউ ওই মাঝহ বলে যে আমরা মুসলিম বলে না বলে যে আমরা হাম্বলি মুসলিম বলে না বলে যে আমরা মালিকি মুসলিম বলে না বলে যে আমরা সাফি মুসলিম না বলে নিজেদের পরিচয় দিয়ে হানাফি মুসলিম না বলে বলে যে আমরা নকশবন্দি আমরা মোজাদ্দেদি আমরা সিস্তিয়া আমরা সাবেরিয়া বিভিন্ন নামে বিভিন্ন তরিকা বিভিন্নভাবে পরিচিত আমরা এই সকল পরিচিতি বাদ দিয়ে এক পরিচয়ে সবাইকে গড়ে তুলতে চায় সেটা হলো মুসলিম আল্লাহ পাক বলছেন ওয়ালা তামু তন্না ইল্লা আন্তুম মুসলিম খবরদার তোমরা মুসলিম না হয়ে মরিও না বাস আমরা আমাদের দাওয়াত হলো সব ভাই আমরা যারা আছি যত তরিকার যত পথ যত মতের সবাই আমরা মুসলিম হয়ে যাই কোরআন এবং সুন্নার কাছে আমরা আত্মসমর্পণ করি কোরআন এবং সন্ন্যার কাছে আত্মসমর্পণের মাধ্যমে আমরা সবাই মুসলিম আর ইন্ডামাল খোয়া সকল মুসলিম ভাই ভাই আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই দিনের ক্ষেত্রে আমরা সবাই এক দুনিয়াবি ক্ষেত্রে হয়তো মতভেদ থাকতে পারে হ্যাঁ, দুনিয়াবি ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে একতালাভ থাকতে পারে কিন্তু দিনের ব্যাপারে আমরা সবাই এক এজন্য আমরা সব সময় মুসলিম উম্মার এই ফেরকা মানে দলাদলি গ্রুফিং আসাবিয়ত এগুলো বন্ধ করে মুসলিম উম্মাকে এই দেশের সকল মুসলিমকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করি এজন্য কেউ কেউ না বুঝে হয়তো দুই একজন হয়তো বলেন যে আমরা এখানে সবাই একরকম ছিলাম তো এই ইমাম সাহেব এসে আমাদের মধ্যে বিভক্তি করে দিচ্ছেন এই জন্য কথাটা বলতেছি এই কথাটা আপনি সঠিকভাবে না বোঝার কারণে আপনি বলতেছেন যে বিভক্তি করছে আসলে আমরা বিভক্তি করি নাই বরং আমরা বিভক্তি কাটিয়ে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করতেছি ঐক্যবদ্ধ কিভাবে ঐক্যবদ্ধ হলো যে যেখানে ধরেন আমাদের এই মসজিদের মুসল্লিদের মধ্যে বিভিন্ন তরিকার বিভিন্ন পদ্ধতির বিভিন্ন মুসল্লি আমরা চলাত আদায় করি আমরা সকল তরিকার সকল মতের সকল পথের প্রতি শ্রদ্ধা জানিয়ে কারো প্রতি আমরা কোনো ধরনের ক্ষোভ কোনো ধরনের বিরোধিতা না করে আমরা সকল পথ মত তরিকার সব ভাইকে আমরা বলতেছি যে আসেন আমরা সবাই মুসলিম হয়ে যাই আমরা সবাই কোরআন এবং সুন্না মেনে চলি কোরআন সুন্নার ব্যাপারে তো কারো দিমত নাই যিনি যেই তরিকার যিনি যেই পথের যিনি যেই মতের যিনি যেই রাস্তায় আছেন তরিকায় আছেন কোরআন এবং সুন্না সবারই একটা এই দেশে যত রকমের তরিকা আছে সব তরিকার কিন্তু কোরআন সুন্না কয়টা একটাই বাংলাদেশের সকল মাদ্রাসায় কিন্তু তাপসিরে জালালাইন পড়ায় আলিয়া মাদ্রাসায় পড়ায় কৌমি মাদ্রাসায় পড়ায় যত মত যত পথ যত তরিকা যত কিছু আছে সব মাদ্রাসায় তাপসিরে জালালাইন পড়ানো হয় তাহলে কোরআন তো এক এক কোরআনের তাপসিরও এক আবার সব মাদ্রাসায় হাদিস একগুলাই পড়ানো হয় আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা যত রকমের যত সিলসিলার যত তরিকার যত মাদ্রাসা আছে সব মাদ্রাসায় মেসকাতুল মাসাবি পড়ানো হয় প্রথমে মেসকাতুল মাসাবি মেসকাতুল মাসাবির পরে বোখারি বোখারি শরীফ মুসলিম শরীফ তিরজি শরীফ নাসাই শরীফ আবুদাউদ শরীফ ইবনে মাজা শরীফ এই ছয়টা কিতাব বাংলাদেশের সব মাদ্রাসায় পড়ায় তাহলে এই ছয়টার হাদিসও এক কোরআনও এক কোরআনের তাপসিরও এক হাদিসও এক যদি আমাদের কোরআনও এক হয় কোরআনে কারিমের তাফসিরও এক হয় হাদিসও সবগুলা এক হয় তাই এইগুলা যদি আমরা শক্ত করি ধরি বাংলাদেশের সকল মুসলিম তাহলে তো আমাদের মধ্যে দলাদলি ফেরকাবাজি গ্রুপিং সব বন্ধ হয়ে যাবে কি বলেন এই দেশে আবার এত মত এত পথ এত তরিকা এত রাস্তা হবে কেন রাস্তা তো একটাই রাস্তা তো সেরাত মুস্তাকিম এবং সেরাত মুস্তাকিমের জন্য নবিসাম যেটা বারবার বলছেন তারাক্তফিকুম আমরাইন লান তাদিল্লুমা বিহিমা কিতাব আল্লাহ বলেন যে আমি তোমাদের কাছে জিনিস রেখে যাচ্ছি একটা হলো কিতাবুল্লাহ আরেকটা হলো সুন্নতে নাবিহি নবিসামের সুন্না এই দুটিকে শক্ত করে ধরলে তোমরা কখনো গোমরা হবে না সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে আসতেন আমরা ইনশাল্লাহ মেহমানের থেকে দিন এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাল্লাহ এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা আমরা যে বিষয়টি বলতেছি সেটি হলো এই দেশের কোরআন এক সন্না এক সব এক আমাদের দেশের সকল মাদ্রাসা সকল প্রতিষ্ঠান সব সিলসিলা সব তরিকা সব জায়গায় কিন্তু মানে তাপসিরও একটা পড়ানো হয় হাদিসও একগুলাই পড়ানো হয় তো এই যে বোখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই ইবনে মাজা তারপরে মুস্তাদ ইমাম আহমদ তারপরে মত্তা ইমাম মালিক এইগুলাই মোটামুটি আমাদের দেশে সব মাদ্রাসায় পড়ানো হয় তা আমরা সকল ওলামাই কেরাম যদি এই ব্যাপারে ঐক্যবদ্ধ হই যে এগুলার ভিতরে যে হাদিসগুলা আছে আমরা এগুলাই মেনে চলবো তাহলে আর এত পথ এত তরিকা এত কিছু হয় এগুলো তো আমরা সবাই মেনে চলতে চাই এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা আমরা সবাই এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদের বর্তমানে ফেসবুক আছে তারপরে আমাদের ওয়েবসাইট আছে আমাদের কোরআনে কারিমের তাফসির আমাদের বিভিন্ন জুমার খোদ্বাগুলো আলোচনাগুলো আমরা দিয়ে দিই সবসময় আপনারা যিনি যেখানে আছেন পৃথিবীর বাংলা ভাষাভাষী ভাই বোনেরা এই বিষয়গুলো আলোচনাগুলো আপনারা শুনলে ইনশাআল্লাহ উপকৃত হবেন আশা করি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমাদের সামনে যে মেহমান এসেছেন এই মেহমানকে আপনারা সবাই এর আগে অনেকবার দেখেছেন প্রতিদিনে দেখেন প্রতিদিন কোথায় দেখেন বাক্সার মধ্যে দেখেন আজকে সেই বাক্সা থেকে বের করে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি যে আজকে সরাসরি দেখবেন হ্যাঁ, এই জন্য সরাসরি আপনাদের সামনে আসছেন ইনশাল্লাহ আবার ওখানে যে শুক্রবারে লাইভ প্রোগ্রাম থাকে এনটিভিতে দেখা যাচ্ছে আপনারা প্রশ্ন করেন কিন্তু পান না ওই সময় লাইন পাওয়া যায় না লাইন খুব বিজি থাকে অনেক ভাই বোন এসে বলেন যে আমরা অনেকবার চেষ্টা করছি কিন্তু ঢুকতে পারিনি লাইনে ঢুকতে পারিনি তা আজকে সরাসরি লাইন একেবারে লাইন ক্লিয়ার সব আজকে লাইন এক জায়গায় এসে গেছে আজকে আপনারা একবারে সব প্রশ্ন ইনশাল্লাহ নিতে পারবেন আর এর আগে যেটা বলছি যে মসজিদে নবীর বরকত মসজিদে নবীর যে বরকত সেই বরকত যারা নিয়ে এসেছেন দীর্ঘ জীবনের একটা বিশাল অংশ যারা মসজিদে নবীতে কাটিয়েছেন যারা মদিনার বড় বড় আলেমদের কাছে সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন আমরা তাদের মুখ থেকে এত্তাবায় সুন্নার উপরে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাল্লাহ এখন আমাদের সামনে আলোচনা করবেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত মেহমান শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী হাফেজাউল্লাহ